করেছি পঠিতব্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে দলিলের আলোকে কিছু কথা রাখার চেষ্টা করব ওবা তৌফিক ইল্লা আল্লাহ রব্বুর আলমিন আমাকে সহি কথা দিনের কথা হক কথা সহিভাবে বলার তৌফিক দান করুন সবাই বলে আমিন হক কথা জেনে সবাইকে আমল করা মেনে নেবার তৌফিক আল্লাহ দান করুন বলে আমিন আমি যে আয়াত তালাবাত করেছি সুরায় মায়দার তিন নম্বর আয়াতের শেষাংশ এই আয়াত আমরা অসংখ্যবার শুনেছি এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতকে একটি সুসংবাদ দিয়েছেন আল্লাহ বলতেছেন আল্লাউমা আজকের দিনে আকমাল তুলাকুম দিন আকুম আমি আল্লাহ তোমাদের দিনকে আমি আল্লাহ তোমাদের জন্য পূর্ণ করে দিলাম আলহামদুলিল্লাহ এই সুসংবাদ একমাত্র আমাদের নবী আখেরি নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী সবচেয়ে উৎকৃষ্ট নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন আমাদের নবীর পূর্বে হজরতে আদম আলা নবী গিয়া আলিহি সালাম থেকে নিয়ে হজরতে সালাম পর্যন্ত যত নবী এসেছেন যত রসুল এসেছেন কোন নবীকে কোন রসুলকে আল্লাহ এই সুসংবাদ দেন নাই আল্লাহ এই সুসংবাদ আল্লাহ হজরতে আদমকে বলেন নাই হে আদম আদমকেও বলেন নাই হজরতে মুসাকেও বলেন নাই হজরতে ঈসাকেও বলেন নাই হজরতে আইয়ুবকেও বলেন নাই হজরতে জাকারিয়াকেও বলেন নাই হজরতে সুলাইমানকেও বলেন নাই হজরতে দানিয়ালকেও বলেন নাই হজরতে সাহিবকেও বলেন নাই হজরতে হানজালা বিন সফওয়ানকেও বলেন নাই এক কথায় এক লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন কমবেশ নবী কোন নবীকে আল্লাহ একথা বলেন নাই যে হে নবী আদম আমি তোমার মাধ্যমে আমি আল্লাহর দিনকে পূর্ণ করে দিলাম কাউকে বলেন নাই বরং সর্বশেষ নবী আমাদের নবী আখেরি নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী সবচেয়ে আরফা নবী সবচেয়ে আহসান নবী সবচেয়ে আজমাল নবী সবচেয়ে আত্মাম নবী সবচেয়ে উৎকৃষ্ট নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে জিবরাইল পাঠিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন হেনবি মুহাম্মদ আমি তোমার মাধ্যমে আমি আল্লাহর দিনের বিল্ডিংকে কমপ্লিট করে দিলাম তো আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তার দিনকে পূর্ণ করেছেন আমাদের নবীর মাধ্যমে আল্লাহ দিনকে কি করেছেন পূর্ণ করে দিয়েছেন এই দিন আল্লাহ পরিপূর্ণ করতে গিয়ে আমাদের নবীকে কখনো তায়েফে ঢুকিয়ে মার খাইয়েছেন কখনো উহুদের প্রান্তরে দন্দান শহীদ করিয়েছেন কখনো শিবে আবি তালেব নামক জেলখানায় তিন তিনটি বছর নবীর খানা বন্ধ করে নবীর খাবার বন্ধ করে পানি বন্ধ করে নবীর মাধ্যমে এই দিনকে পূর্ণ করিয়েছেন কখনো বা নবীকে তার পরিবার ছেড়ে সমাজ ছেড়ে রাষ্ট্র ছেড়ে মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করিয়ে আল্লাহ তার দিনকে পূর্ণ করে দিয়েছেন তো দিন যখন পূর্ণ হয়ে গেল যখন আপনাদের এই এলাকায় মাল বুঝাই করা দামি দামি সম্পদ আসলো পরিপূর্ণভাবে আসলো আসার পরে দুই নম্বর আরেকটা কাজ সেই কাজটা হলো ওই সম্পদটাকে জায়গা দিতে হবে কি করতে হবে ভাই ওই ট্রাক থেকে মাল বুঝাই ওই কার্গো বুঝাই ওই লরি থেকে ওই দামি জিনিসগুলো ভালো পাত্রে রাখতে হবে ভালো পাত্রে তো দিন তো নবীর মাধ্যমে পূর্ণ হয়ে গেছে তো এই পূর্ণাঙ্গ দিনকে সর্বপ্রথম জায়গা দিয়েছেন সাহাবায় কেরাম কারা জায়গা দিয়েছেন এই পূর্ণাঙ্গ দিনের বিধান নামাজ এসেছে এই নামাজটা সর্বপ্রথম জায়গা দিয়ে আদায় করেছেন সাহাবায় কেরাম এই পূর্ণাঙ্গ দিনের বিধান হজ এসেছে এই হজ জায়গা দিয়ে সর্বপ্রথম আদায় করেছেন সাহাবায় কেরাম এই পূর্ণাঙ্গ দিনের বিধান জাকাত এসেছে সর্বপ্রথম এই বিধানকে জায়গা দিয়ে জাকাত আদায় করেছেন সাহাবায় কেরাম এই পূর্ণাঙ্গ দিনের বিধান রোজা এসেছে সর্বপ্রথম এই রোজার বিধানকে জায়গা দিয়ে রোজা রেখেছেন সাহাবায় কেরাম এই পূর্ণাঙ্গ দিনের বিধান হালাল ব্যবসা এসেছে এই বিধানকে জায়গা দিয়ে সর্বপ্রথম হালাল ব্যবসা করেছেন সাহাবায় কেরাম এই পূর্ণাঙ্গ দিনের বিধান জিহাদ এসেছে সর্বপ্রথম এই বিধানকে জায়গা দিয়ে জিহাদ করেছেন সাহাবায় কেরাম এই পূর্ণাঙ্গ দিনের বিধান পরদা এসেছে সর্বপ্রথম এই বিধানকে জায়গা দিয়ে আমল করেছেন সাহাবায় কেরাম এক কথায় নবীর উপরে যেই দিন পূর্ণ হয়েছে সেই দিনকে সর্বপ্রথম প্রথম জায়গা দিয়েছেন সাহাবায় কারাম কারা জায়গা দিয়েছেন শুধু সাহাবায় কেরাম জায়গা দেন নাই জায়গা দেবার সাথে সাথে এই দিনটাকে পৃথিবীর মানচিত্রের কোনায় কোনায় পৌঁছেও দিয়েছেন পৌঁছায় দেন নাই এই দিনকে জায়গা দিতে গিয়ে লাবিনা রাজি আল্লাহ আনহার শরীরের চামড়া উপরে ফেলা হয়েছে তবুও তারা এই দিনকে জায়গা দিয়েছেন হজরতে খাব্বাব রাজি আল্লাহ আনহুর উপরে পাথর চাপা দেওয়া হয়েছে তবুও তারা এই দিনকে জায়গা দিয়েছেন হজরতে বেলালকে জ্বলন্ত অঙ্গারের উপরে সেচরানো হয়েছে তবুও তারা এই দিনকে জায়গা দিয়েছেন হজরতে সুমাইয়া দুনিয়াকে দুই টুকরা করা হয়েছে তবুও এই দিনকে তারা জায়গা দিয়েছেন হজরতে খুবাইবকে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়েছে তবুও এই দিনকে জায়গা দিয়েছেন হুজাইফা সুহামিকে ফুটন্ত তেলের মাঝে নিক্ষিপ্ত করা হয়েছে তবুও এই দিনকে এই সাহাবায় কেরাম জায়গা দিয়েছেন বদরে চোদ্দ জন সাহাবি নিজের সন্তান এতিম করে দিয়ে এই দিনকে জায়গা দিয়েছেন হুহুদ উহুদ প্রান্তরে সত্তর জন সাহাবি নিজের স্ত্রীকে বিধবা করে দিয়ে এই দিনকে জায়গা দিয়েছেন খন্দক প্রান্তরে তেরো জন সাহাবি নিজের পরিবার সমাজ রাষ্ট্র সব কিছু উৎসর্গ করে দিয়ে এই দিনকে জায়গা দিয়েছেন বনি লিহিয়ানে সাতষট্টি জন সাহাবি নিজের গড্ডানকে শরীর থেকে আলাদা করতে দিয়েও এই দিনকে জায়গা দিয়েছেন বীরে মাওনায় দশজন সাহাবি নিজের শরীরের তাজা খুন এই জমিনে ঢেলে দিয়ে এই দিনকে জায়গা দিয়েছেন নবীর জীবন দশায় দুই শত ছাপ্পান্ন জন সাহাবি পরিবার ছেড়ে দিয়ে সমাজ ছেড়ে দিয়ে রাষ্ট্র ছেড়ে দিয়ে ব্যবসা ছেড়ে দিয়ে বাণিজ্য ছেড়ে দিয়ে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা পদ পদবি সব কিছু উৎসর্গ করে দিয়ে এই পূর্ণাঙ্গ দিনকে সর্বপ্রথম জায়গা দিয়েছেন কারা জায়গা দিয়েছেন বলেন না বলেন না কারা জায়গা দিয়েছেন শুধু জায়গা দিয়েছেন না ছড়িয়ে দিয়েছেন এই দিনকে ছড়িয়ে দিতে গিয়ে হজরতে আবু বকর সিদ্দিকের জামানায় দেড় হাজার সাহাবি শহীদ হয়েছেন হজরতে ওমরের জামানায় এই দিনকে পৃথিবীর মানচিত্রের কোনায় কোনায় ছড়িয়ে দিতে চোদ্দ হাজার সাহাবি নিজের সন্তান এতিম করেছেন এই দিনকে পৃথিবীর মানচিত্রের কোনায় কোনায় পৌঁছে দিতে হজরতে উসমানের জমানায় ষোলো হাজার সাহাবি নিজের গড্ডান আলাদা হতে দিয়েছেন হজরতে আলীর জমানায় পঁয়ত্রিশ হাজার সাহাবি এবং তাবেই নিজের জানের কুরবানি পেশ করে এই দিনকে চীনেও পৌঁছে দিয়েছেন এই দিনকে এই পৃথিবীর মানচিত্রের কোনায় কোনায় সেই সুদূরের আফ্রিকার জঙ্গলে ইউরোপ আমেরিকায় পারস্য সমগ্র পৃথিবীর কোনায় কোনায় সাহাবায় কেরাম নিজের জীবন উৎসর্গ করে এই দিনকে পৌঁছে দিয়েছেন সাহাবায় কেরাম কয়টা কাজ করছেন দুইটা দিনকে প্রথম জায়গাও দিছেন আবার কি করছেন ছড়িয়ে দিয়েছেন এখন সাহাবায় কেরাম কি কাজটা করলেন নবীর উপরে নামাজ এসেছে অজুর ফরজ এসেছে অজুর সুন্নত এসেছে অজুর মুস্তাহাব এসেছে অজুর তরিকা এসেছে নামাজের হাত বাঁধা এসেছে নামাজের রুকু এসেছে নামাজের সেজদা এসেছে নামাজের সবকটি বিধান এসেছে ওয়াজিব মুস্তাহাব্বাত সমস্ত বিধান নবীর উপরে এসেছে আর নবী থেকে সাহাবায় কেরাম নিয়ে নিয়ে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়েছেন কি করেছেন এখন সাহাবায় কেরামের কাছে নবীর দিন আছে সাহাবায় কেরামের কাছে এই সাহাবায় কেরাম কি কেয়ামত পর্যন্ত থাকবেন আসেন সাহাবায় কেরাম এখন সাহাবায় কেরাম যদি নবীর দিন নিয়ে কবরে চলে যান তাহলে পরবর্তী যুগের মানুষেরা এসে নবীর নামাজটা পড়তে পারবে বলেন না পারবে রোজাটা রাখতে পারবে হজটা করতে পারবে এবার তিন নাম্বার কাজ বাকি আছে সেই তিন নাম্বার কাজ হলো এই যে পৃথিবীর কোনায় কোনায় সাহাবায় কেরাম নবীর উপরে পূর্ণাঙ্গ হওয়া দিনটা নিয়ে ছড়িয়ে পড়েছেন সেই ছড়ানো ছিটানো দিনটাকে একত্র করতে হবে কি করতে হবে ভাই যদি একত্র করে নামাজের তরিকা রোজার তরিকা হজের তরিকা এই বিধানগুলোকে যদি একত্র করে না রেখে যাওয়া হয় তাহলে পরবর্তী প্রজন্ম এসে আর নবীর দিনটা ভালো করে পালন করতে পারবে তাহলে আরেকটা জরুরি কাজ চলে আসলো সেই কাজটা হলো দিন একত্র করতে হবে কি করতে হবে ভাই বলেন না বলেন না কি করতে হবে নবীর মাধ্যমে দিন পূর্ণ হয়ে গেছে কি হয়ে গেছে কথা বলতে হবে বলেন না কি হয়ে গেছে সাহাবায় কেরামের মাধ্যমে দিন জায়গা পেয়ে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে কি করেছে এবার তিন নম্বর কাজ এই দিনকে একত্র করতে হবে কি করতে হবে যেন কোনো মানুষ কোন একটা বই খুলেই দেখতে পারে অজুর ফরজ কয়টা অজুর সুন্নত কয়টা অজুর মুস্তাহাব কয়টা অজুবঙ্গের কারণ কয়টা নামাজের ওয়াজিব কয়টা নামাজের সুন্নত কয়টা নামাজের মুস্তাহাব কয়টা নামাজ ভঙ্গের কারণ কয়টা এই সবকটি বিষয় একসাথে দেখে যেন কোনো নতুন মুসলমান প্রথম দিন থেকেই এক বই পড়েই যেন নামাজ পড়তে পারে এমন একটা বই লেখা দরকার এমন একটা বই লেখা এমন বই না লিখলে পরবর্তী প্রজন্ম নামাজ পড়তে পারবে অজুর ফরজ জানতে পারবে প্রশ্ন হলো সর্বপ্রথম এই কাজটা কে করেছেন আল্লামা জালালউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাইহি বলেন ইন্না আউওয়ালা মান দাওয়ানা ইলম আশ-শরীআতি মুবাওয়াবান ওয়া মুফাসসালান ফাহুয়া আবু হানিফা জালালউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাইহি বলেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যেই ব্যক্তিত্ব কোরআন এবং হাদিস থেকে দিনে শরীয়তের বিধানকে সর্বপ্রথম বাপ বাপ করে ফসল ফসল করে অধ্যায় অধ্যায় করে পরিচ্ছেদ পরিচ্ছেদ করে আরো সহজ ভাষায় প্রথমে শিরোনাম অজুর ফরজ কয়টা এরপরে নাম্বার আকারে ফরজগুলো লিখে দেওয়া প্রথমে শিরোনাম অজু ভঙ্গের কারণ কয়টা এরপরে নাম্বার আকারে ভঙ্গের কারণগুলো লিখে দেওয়া প্রথমে শিরোনাম নামাজ ভঙ্গের কারণ কয়টা এরপরে নাম্বার আকারে লিখে দেওয়া এক কথায় পরিপূর্ণ দিনকে পূর্ণাঙ্গ দিনকে সর্বপ্রথম সুবিন্যস্ত আকারে যেই ব্যক্তিত্ব একত্র করে জাতির সামনে পেশ করেছেন তার নাম নুমান বিন সাবেত ইমাম আবু হানিফা ইমাম আবু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার চল্লিশ জন বোর্ডের মাধ্যমে মাসাইল গুলো লিখালেন তার ছাত্র ইমাম মোহাম্মদ সর্বপ্রথম আল জামিউল কবির আল জামিউল সগীর আসিয়ারুল সগীর আসিয়ারুল কবির মবসুদ জিয়াদাত জুরজানিয়াত কায়সানিয়াত হারুনিয়াত ইত্যাদি কিতাবের মাঝে ইমাম আবু হানিফা থেকে বর্ণিত মাসালাগুলো লিখলেন পরবর্তী প্রজন্ম ইমাম কুদুরি এসে সেই ছয় কিতাবের রেফারেন্সে জহিরুর রিবায়ত নামে ছয় কিতাব ছাড়া বাকি কিতাবের রেফারেন্সে গাইরু জাহিরের রিবায়ত নামে পরবর্তীতে ইমাম কুদুরি লিখলেন সেখান থেকে হেদায়া লেখা হলো সেখান থেকে ফতুয়ায় স্বামী ফতুয়ায় আলমগিরি ফতুয়ায় তাতার খানিয়া কোলা সতুল ফতোয়া বাদায়াউস সানায়ে আল বাহরুর রায় আল্লাহরুল ফায়ক এই কিতাবগুলো লেখা হলো পরবর্তীতে আরো সহজ ভাষায় বেহেস্তি জেওর লেখা হলো সেই কিতাবটা আমাদের বাংলাদেশের ঘরে ঘরে ঢুকে গেল এখন একজন সাধারণ মানুষ যে নবীকে দেখে নাই সাহাবিকে দেখে নাই কিন্তু নবীর দিনটা একটা সাধারণ বই খুলেই অজুর তরিকা থেকে নিয়ে মৃত্যু পর্যন্তের দাফন কাফন সহ পুরা জিন্দগির মাসালায় এক বইয়ে পেয়ে যায় এক বইয়েই তো সর্বপ্রথম নবীর উপরে পূর্ণাঙ্গ দিন যে পূর্ণ হয়েছিল সেটিকে জায়গা দিয়েছেন সাহাবিরা আমল করেছেন সাহাবিরা ছড়িয়েছেন সাহাবিরা আর একত্র করেছেন ইমাম আবু হানিফা একত্র করেছেন এখন আমরা যেহেতু এই তিন দলকে মানি তিন দলকে যেহেতু নবীকে মানি যেই নবীর উপরে দিন পূর্ণ হয়েছে তাকমিলে দিন হয়েছে সেই নবীকে মানি এই জন্য নাম আহলুসুন্না এই জন্য নাম বলেন না এই জন্য নাম আর এই পূর্ণাঙ্গ দিনকে তকমিলে দিনকে সর্বপ্রথম তামকিন করেছেন জায়গা দিয়েছেন সাহাবায়ে কেরাম সেই জামাতে সাহাবাকেও মানি এই জন্য নামের দ্বিতীয় অংশ ওয়াল জামা নামের দ্বিতীয় অংশ কি আর এই পূর্ণাঙ্গ দিনটাকে সর্বপ্রথম লিখে সংকলিত করে সুবিন্যস্ত আকারে যিনি পেশ করেছেন সেই আবু হানিফাকেও মানি এই জন্য নামের তৃতীয় অংশ আমরা হানাফি নামের তৃতীয় অংশ কি এই প্রত্যেকটা নামের পিছনে আলাদা ব্যাকগ্রাউন্ড আছে আলাদা কাজ আছে আলু সুন্না মানে পূর্ণাঙ্গ দিনওয়ালা নবীকে মানি পূর্ণাঙ্গ দিনওয়ালা নবীকে ওয়াল জামাত মানে যেই সাহাবায় কেরাম দিন জায়গা দিয়ে ছড়িয়ে দিয়েছেন সেই জামাতের সাহাবাকে যারা মানেন শুধু তারা বলেন সাহাবায় কেরামকে মানেন তো আর ওই দিনকে সর্বপ্রথম যিনি লিখিয়াছেন সেই আবু হানিফাকে মানি এই জন্য নামের তৃতীয় অংশ বলেন নাকি লজ্জা লাগতেছে হানাফ এই জন্য নামের তৃতীয় অংশ কি এতটুকু এই জায়গায় রাখেন এবার আমি একটু সামনে যেতে চাই আমি সুরায় নিসার উনষাট নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদারেরা কাদেরকে বলতেছেন কাদেরকে কাদেরকে কাফেরকে কে কাকে বলতেছেন কোরআনে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে দু একদিন আগে বই মেলা গেছে এই তো কিছুদিন আগে বই মেলায় যদি আপনারা গিয়ে থাকেন সেখানে গিয়ে আপনারা বাংলাদেশের যত বড় সাহিত্যিক হোক সেই সাহিত্যিকের লেখা উপন্যাসের বই হোক আর কবিতার বই বা ভ্রমণ কাহিনী সায়েন্স ফিকশন হোক যে কোনো বই হোক আপনি বইটা খুলে দেখবেন বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় ওই লেখক লিখে দেয় যে যদিও আমি এই বইটা শতবার সম্পাদনা করেছি কিন্তু লেখক আমি যেহেতু মানুষ আমি যেহেতু এই জন্য এই বইয়ে ভুল থাকতে পারে এই বইয়ে আপনাদের পাঠকের নজরে যদি কোনো ভুল পড়ে তাহলে আমাকে জানিয়ে দেবেন পরবর্তী সংস্করণে আমি ওই ভুলটা শুধরে নেব ওই ভুলটা পৃথিবীর কোন জ্ঞানী বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক এই দাবি করে না যে তার বইটা নির্ভুল কোন সন্দেহ নাই এই দাবি করে কিন্তু একমাত্র খাল্লাকে আলম মহান রব্বুল আলমিন এমন এক কিতাব পাঠিয়েছেন যেই কিতাবের আগাজে যেই কিতাবের ভূমিকাতে যেই কিতাবের সূচনা লগ্নে আল্লাহ গোটা বিশ্বের সমস্ত বুদ্ধিজীবী গোটা বিশ্বের সমস্ত সাহিত্যিকদের চ্যালেঞ্জ করে আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম সালিকাল কিতাব লা রাইবা ফি এতটুকু আয়াত সবার পড়তে হবে বলেন জালিকাল কিতাব কোরআন শরীফ পড়লে গুনাহ হবে ফেরেস্তা মার দিবে না প্রতি অক্ষরে দশটা করে নাকি প্রতি অক্ষরে কয়টা করে নাকি না কিতাব আল্লাহ বলতেছেন জালিকাল কিতাব ওই যে কিতাব এই কিতাবের মাঝে কিন্তু কোনো সন্দেহ নাই আল্লাহ জানিয়ে দিচ্ছেন ও দুনিয়ার মানুষ তোমরা তোমরা বিশ্বের সাহিত্যিকদের বই পড়ো নভেল পড়ো উপন্যাস পড়ো শুনে রাখো যেই কিতাবটা পড়তে গিয়ে তোমরা বা অজু হয়েছো জালিকাল কিতাব ওই যে কিতাব যেই কিতাবটা তোমাদের মাদ্রাসায় মাদ্রাসায় আছে যেই কিতাবটা হাজারো কোটি হাফেজের সিনায় আছে যেই কিতাবটা ফজরের নামাজেও পড়ো যেই কিতাবটা আসরের নামাজেও পড়ো যেই কিতাবটা জোহরের নামাজেও পড়ো যেই কিতাবটা মাগরিব নামাজেও পড়ো পড়ো যেই কিতাবটা পেশার নামাজেও পড়ো যেই কিতাবটা চাষের নামাজে এশরাক নামাজে আওয়াবিন নামাজে তাহাজ্জুদ নামাজে তারাবি নামাজে ঈদের নামাজে যেই কিতাবটা পড়ো জালিকাল কিতাব ওই কিতাবের মাঝে কিন্তু কোনো সন্দেহ নাই আল্লাহ জানিয়ে দিচ্ছেন ও দুনিয়ার মানুষ তোমরা আমার এই কিতাবটাকে সাধারণ নভেল মনে করো না মনে করো না এই কিতাবেও বুঝি সন্দেহ আছে শুনে রাখো যেই কিতাব পড়তে তুমি অজু করেছো মুখ ধুয়েছো হাত পরিষ্কার করেছো এই কিতাবের মাঝে কিন্তু কোনো সন্দেহ নাই মানে কি এই কিতাব নাজিল করেছেন রব্বুল আলামিন সমস্ত জগতের রব কোনো সন্দেহ নাই এই কিতাবটা নাজিল হয়েছে যার উপরে তিনি রহমাতাল্লিল আলামিন সন্দেহ নেই এই কিতাবটা যেই নাজিল হয়েছে সেই কিতাবটা হুদাল্লিল আলামিন সমস্ত জগতের জন্য সন্দেহ নেই আল্লাহ জানাচ্ছেন এই কোরআনটা আলমে আর জন্য হৃদয়ত কোন সন্দেহ নেই এই কিতাবটা আলমে জামাদাতের জন্য হৃদয়ত কোন সন্দেহ নেই এই কিতাবটা আলমে আরওয়াহের জন্য সন্দেহ নেই এই কিতাবটা আলমে দুনিয়ার জন্য হৃদায়ত কোন সন্দেহ নেই এই কিতাবটা আলমে মালাইকার জন্য হৃদায়ত কোনো সন্দেহ নেই এই কিতাবটা আলমে জিন্নাতের জন্য হৃদায়ত কোন সন্দেহ নেই এই কিতাবটা আলমের জামাদাতের জন্য হৃদায়ত কোন সন্দেহ নেই এই কিতাবটা কবরে কাজে লাগবে সন্দেহ নেই এই কিতাবটা হাসরে কাজে লাগবে সন্দেহ নেই এই কিতাবটা লম্বার জন্য হৃদায়ত সন্দেহ নেই এই কিতাবটা খাটোর জন্য হৃদায়ত সন্দেহ নেই এই কিতাবটা আরবের জন্য হৃদায়ত সন্দেহ নেই এই কিতাবটা অনারবের জন্য হৃদায়ত সন্দেহ নেই কিতাবটা নারীর জন্য হৃদায়ত সন্দেহ নেই এই কিতাবটা পুরুষের জন্য হেদায়ত কোন সন্দেহ নেই এই কিতাব কবরে কাজে লাগবে হাসরে কাজে লাগবে পুলসিরাতে কাজে লাগবে চান্নাতে কাজে লাগবে কোনো সন্দেহ নাই উদ্দেশ্য কি আল্লাহ জানাচ্ছেন এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি সন্দেহ নাই জিবরাইল এনেছে সন্দেহ নাই নবীর উপরে তেইশ বছরের নবুয়তী জিন্দিগিতে সুরা সুরা করে পাঠ পাঠ করে নাজিল হয়েছে কোনো সন্দেহ নাই নাই নুক্তায়ও সন্দেহ নাই জবরে সন্দেহ নাই পেশে সন্দেহ নাই জেরে সন্দেহ নাই যেই কুলাঙ্গার কোরআনে সন্দেহ করে তার ইমানে সন্দেহ আছে কোরআনে কোনো সন্দেহ নেই কোরআনে কোনো সন্দেহ ওই কোরআনে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা কাদেরকে বলতেছেন কাফেরদেরকে কাদেরকে ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন আল্লাহর আনুগত্য করো কার আনুগত্য করো ভালো করে বুঝবেন আনুগত্য করতে হলে দুইটা জিনিস লাগে কয়টা জিনিস যেমন এক ব্যক্তি ওই রাস্তার ওই মাথায় দাঁড়িয়ে আছে মাইক নাই আমার আওয়াজ ওই লোকটা পর্যন্ত যায় না কিন্তু ওই লোকটা আমাকে দেখতেছে ওকে আমি তাকে দেখতেছি আমি এখান থেকে লোকটাকে আদেশ দিলাম আপনি বসেন হাতে ইশারা করলাম আমার এই আদেশ সে মানতে পারবে কি পারবে না পারবে না আমার কথা শুনছে আমার কথা শুনে নাই কেন মানতে পারলো আমাকে দেখেছে বুঝে না কি বুঝা গেল কারো আনুগত্য করতে হলে তাকে দেখতে হয় তাকে কি করতে হয় বলেন না বলেন না কি করতে হয় আচ্ছা, আচ্ছা। কিছু লোক এই পর্দার আড়ালে আছে তাদেরকে আমি দেখি না এরাও আমাকে দেখে নেই ওরা কথা বলতেছে কিন্তু আমার আওয়াজটা তার পর্যন্ত যায় আমি এখান থেকে বললাম পর্দার আড়ালে যারা আছেন তারা চুপ হয়ে যান এটা আমার আদেশ আমার এই আদেশ তারা মানতে পারবে কি পারবে না পারবে না আমার আমাকে দেখছে কেন মানতে পারলো আমার কথা শুনেছে আমার কথা তাহলে কি বোঝা গেল কারু আনুগত্য করতে হলে কারু আদেশ নিষেধ মানতে হলে তাকে দেখতে হয় কিংবা তার কথা শুনতে হয় তার কথা এবার আমরা আল্লাহকে প্রশ্ন করতে পারি হে আল্লাহ তুমি বলেছ তোমার আনুগত্য করতে আর আমরা জানি কারু আনুগত্য করতে হলে কারো আদেশ নিষেধ মানতে হলে তাকে দেখতে হয় কিংবা তার কথা শুনতে হয় অথচ হে কে আলম আমরা তো তোমাকে দেখিও নাই তোমার কথা সরাসরি শুনিও নাই কিভাবে আনুগত্য করব প্রশ্ন করা যাবে কি যাবে না যাবে না উত্তর আল্লাহর উত্তর শোনার আগে আপনারা বুঝেন আজকে এই মাহফিলে যারা আসে নাই বাড়িতে ঘুমায় আছে আমি এখানে আপনাদের কিছু আদেশ দিলাম কিছু নিষেধ করলাম এখন এই আদেশ নিষেধগুলো যদি আপনি বাড়িতে গিয়ে ওই ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে শুনিয়ে দেন তাহলে ওই লোকটা আমার আদেশ নিষেধ মানতে পারবে কি পারবে না পারবে না লোকটা আমার দেখছে আমার কথা শুনছে কেন মানতে পারলো কারণ সে এমন ব্যক্তির কাছ থেকে আমার আদেশ নিষেধ শুনেছে যে এই ব্যক্তিটা আমাকে দেখেছে কিংবা আমার কথা শুনেছে বুঝছেন কথা এবার আমরা যখন আল্লাহকে প্রশ্ন করার সুযোগ হয়ে গেল হে আল্লাহ তুমি বলেছ তোমার আনুগত্য করতে অথচ আমরা জানি আনুগত্য করতে হলে তাকে দেখতে হয় অথবা তার কথা শুনতে হয় আমরা তো তুমি আল্লাহকে দেখিও নাই তুমি আল্লাহর কথা শুনিও নাই কিভাবে মানব আল্লাহ যেন জবাব দিচ্ছেন নবীর আনুগত্য করো যেই নবী আল্লাহকে দেখেছেন এবং আল্লাহর কথা শুনেছেন আমাদের নবী আল্লাহকে দেখার জন্য প্রথমে উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ গিয়েছেন বাইতুল্লাহ থেকে মদিনা গিয়েছেন মদিনা থেকে মাদায়েন গিয়েছেন মাদায়েন থেকে তুরে সিনা গিয়েছেন তুরে সিনা থেকে বেতেল হ্যাম গিয়েছেন বেতেল হ্যাম থেকে প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আকাশ ডিঙ্গে সপ্তাকাশ ডিঙ্গে সঙ্গে সিদ্রাতুল মুনতাহা পেরিয়ে আমাদের নবী আল্লাহর আরশে গিয়েছেন আল্লাহকে চর্ম চক্ষে দেখেছেন আল্লাহর কথা শুনেছেন এখন উম্মতিরা নবীর আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে যাবে কারণ নবী আল্লাহকে দেখেছেন আল্লাহর কথা এখন নবীকে মানলে কাকে মানা হবে বলেন না কাকে মানা হবে এখন আনুগত্য করতে হলে তার ভাষা জানতে হবে কি হবে না ভাষা না জানলে আনুগত্য করা যাবে আল্লাহ বললেন আমি আল্লাহর আনুগত্য করতে হলে নবীর আনুগত্য করো কার আনুগত্য করো নবীর আনুগত্য করলে কার আনুগত্য হবে এখন প্রশ্ন হলো নবী তো আর বাংলা ভাষায় কথা বলেন হিন্দি ভাষায় তো বলতেন হুম উর্দু ভাষায় অবশ্যই বলতেন ইংরেজি নবীর ভাষা কি ছিল তো আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ আরবি বুঝে আরে অধিকাংশ মানুষ কি এরকম মানুষও তো আছে যারা সুরায় ফাতেহা পড়তে গেলে দাঁত নড়ে যায় আছে কি নাই আর এই দেশের শায়খও আছে এরকম আছে কি নাই সুরায় ফাতেহা পড়তে গেলে দাঁত নড়ে আছে কি নাই এখন সবার জান্নাতে যেতে হবে না সবাই জান্নাতে যেতে চান তো এখন নবীর কথা না বুঝতে জান্নাতে যাওয়া যাবে বলে না যাবে যাবে এখন এক নম্বরে নবীর কথা বুঝতে হবে নবীর কথা না বুঝলে নবীর আনুগত্য করা যাবে পছন্দিদা একটা মজার বলার লোভ সামলাইতে সময় নেই এক ব্যক্তি হজ তো ব্যক্তি কোন ভাষায় কথা বলবে এখন হজ করতে গিয়ে দোকানে গেছে দোকানদার আরবি দোকানদার কোন দেশে সৌদি আরব কোন ভাষায় কথা বলে আরবি ভাষা পাঞ্জাবি পাঞ্জাবি ভাষায় কথা বলে তো ওই পাঞ্জাবি গিয়ে দোকানদারের সাথে ধোঁয়া ঝগড়া লাগায় ঝগড়া লাগায় ওই পাঞ্জাবি পাঞ্জাবি ভাষায় ওই আরব রে ধোঁয়া গালি শুরু এখন ওই আরব ওর গালি কিছু বুঝে এখন আরব ওর মুখের ভঙ্গি দেখে বুঝতেছে হ্যাঁ আমার গালি লাগতেছে আমার কি করতেছে এখন এই আরব কি করলো আরবিতে গালি দেওয়া শুরু আরবিতে গালি দেওয়া ওয়ালাদুল খিনজি ওয়ালাদুল কাল ওয়ালাদুল হেমার তুই এটার বাচ্চা ওটার বাচ্চা ওটার বাচ্চা না কোন ভাষায় গালি দিতেছে বলেন না বলেন না কোন ভাষা এখন এই পাঞ্জাবি ব্যক্তি আরবি বুঝে এখন দশ পনেরো মিনিট পরে এই পাঞ্জাবি ব্যক্তি তার এলাকার মানুষের কাছে গিয়ে বলে ভাই শোনো নবীর দেশের মানুষ যে কত ভালো কেন কেমনে ভালো আমি ওই আরবের এক ব্যক্তিরে দশ মিনিট ধরে গালি দিতেই থাকলাম দিতেই থাকলাম আর ওখানে কোরআন শরীফ পড়তেই থাকলো পড়তেই থাকলো ওই আরব ব্যক্তি কি দশ মিনিট ধরে কোরআন শরীফ পড়ছে না হ্যাঁ গেল লাগছে আরে ভাই কি করছে তো যে আরবি বুঝে না হের কাছে কোরআনের আয়াত আর অন্য কথার পার্থক্য আছে এই জন্য আমাদের অনেক বাংলাদেশের মানুষ সৌদিতে হজ করে আইসা বাংলাদেশে আইসা বলে যে সৌদির মানুষ সারাদিন আরবিতে কথা কয় কিন্তু আজান আর একা মধ্যে বাংলায় আজান আর একা মধ্যে কারণ বাংলাদেশের আজান সেই শব্দে সৌদির আজানও এরকম লোক আছে কি নাই এখন কারো আদেশ নিষেধ মানতে হলে তার ভাষা বুঝতে হবে কি হবে না ভাষা না বুঝলে আনুগত্য করা যাবে এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই না এখন আমরা আল্লাহকে দ্বিতীয় প্রশ্ন করতে পারি হে আল্লাহ তুমি বলেছ নবীর আনুগত্য করতে এখন নবীর আনুগত্য করতে হলে তো নবীর ভাষা বুঝতে হবে অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ নবীর ভাষা বুঝে যারাও আরবি বুঝে তাদের পুরা কোরআন মুখস্থ নাই যাদেরও কোরআন মুখস্থ তাদের অধিকাংশ মানুষ কোরআনের তর্জমা জানে যারাও তর্জমা জানে তারা তাফসির জানে না যারাও তাফসির জানে তারা আরবির ফাসাহাত আরবির বালাগাত আরবির অলঙ্কার শাস্ত্র আরবি ভাষার বাক রীতি কোরআনের আয়াতের শানে নুজুল হাদিসের হাদিসের শানে বুরুদ ওই হাদিসের প্রেক্ষাপট সম্পর্কে অধিকাংশ মানুষ বুঝে এখন কারো জান্নাতে যেতে হবে না যেতে হবে না সবার সবাই জান্নাতে যেতে জানতো না কিন্তু আরবি তো বুঝি না কি করবো আমরা আমাদের এই প্রশ্নের জবাব যেন আল্লাহ বলতেছেন ওয়া উলিল আমরি মিংকুম এটা আমার সাথে পড়তে হবে বলেন ওয়া উলিল আমরি মিংকুম সবাই বলেন মিংকুম ভালো করে বুঝবেন মিং এটা ভালো করে বলতেছেন মিংকুম মিং আল্লাহ বলতেছেন যখন আমরা আল্লাহকে প্রশ্ন করার সুযোগ হয়ে গেল হে আল্লাহ তুমি বলেছ তোমার নবীকে মানতে তোমার নবীর আনুগত্য করতে তোমার নবীর আদেশ নিষেধ মানতে অথচ আদেশ নিষেধ মানতে হলে তার ভাষাটা বুঝতে হয় অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ আরবি পড়তেই পারে না যারাও পড়তে পারে কোরআন মুখস্থ নাই যাদের মুখস্থ তাফসির জানে না তাফসির যারা জানে আরবির ফাসাহাত বুঝে না বালাগাত বুঝে না বাকৃতি বুঝে না ওই মানুষগুলো কিভাবে জান্নাতে যাবে আল্লাহ জবাব দিচ্ছেন ওয়া উলিল আমরি মিংকুম তোমাদের মাঝের মিংকুম মিং বলেন না মিংকুম মিং তোমাদের মাঝের তোমাদের মাঝের তোমাদের এলাকার তোমাদের সমাজের যেই ব্যক্তিত্বটা উলুল আমর হবে মুস্তাহিদ হবে ফকি হবে কোরআন বিশেষজ্ঞ হবে হাদিস বিশেষজ্ঞ হবে যেই ব্যক্তিত্ব কোরআন খুলে খুলে অজুর ফরজ বের করতে পারে হাদিস খুলে খুলে অজু ভঙ্গের কারণ বের করতে পারে অজুর ফরজ বের করতে পারে অজুর মুস্তাহাব বের করতে পারে অজু ভঙ্গের কারণ বের করতে পারে নামাজের ওয়াজিব নামাজের মুস্তাহাব নামাজ ভঙ্গের কারণ দৈনন্দিন জীবনের যেই মাসালাগুলো আছে সেগুলো যে বের করতে পারে তোমাদের মাঝের তোমাদের তোমাদের মাঝের এমন বিশেষজ্ঞ যদি কেউ থাকে তাহলে তার আনুগত্য করো মানেই তুমি নবীর আনুগত্য করলে আর নবীর আনুগত্য করলে মানেই আল্লাহর আনুগত্য করলে তাহলে এই তিন নাম্বার নির্দেশের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর অধিকাংশ মানুষ যারা আরবি বুঝে না ওই সাধারণ মানুষদের আমাদের মতো মানুষদের জান্নাতে যাবার সহজ পথ বাতলে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি মিঙ্কুম জোর দিছি তোমাদের মাঝের তোমাদের তোমাদের মাঝের যেই ব্যক্তিত্ব কোরআন বিশেষজ্ঞ হাদিস বিশেষজ্ঞ এর মানে কোরআন হাদিস থেকে আমার জিন্দিগির মাসালাগুলো স্পেসিফিক আকারে নাম্বার আকারে দেখেই বলে দিতে পারে অজুর ফরজ চারটি নাম্বার আকারে বলে না মক্তবের ছাত্ররা প্রথমে শিরোনাম বলে অজুভঙ্গের কারণ সাতটি ঠিক না এরপরে নাম্বার আকারে বলে নামাজ ভঙ্গের কারণ উনিশটি প্রথমে বলে এরপরে নাম্বার আকারে বলে না তো যেই ব্যক্তিত্ব কোরআন খুলে খুলে হাদিস খুলে খুলে তোমাদের মাঝের যেই ব্যক্তিত্ব কোরআন খুলে হাদিস খুলে এইভাবে মাসালাগুলো স্পেসিফিক আকারে নির্দিষ্ট আকারে বের করতে পারে তার আনুগত্য করলে নবীর আনুগত্য হবে নবীর আনুগত্য করলে কার আনুগত্য এখন দিলে হাত রেখে একটা প্রশ্নের জবাব আমাকে দেবেন এই উপমহাদেশে তো নবী আসেন নাই নবী আসছেন এই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে তো নবী আসেন আসছে তো হাজার বছর পূর্বে যখন সেই খিলজি বংশ দাস বংশ গজুরি বংশ তুগলুক বংশ ঘুরি বংশ মোগল বংশ পীর মশায়েক মঈনুদ্দিন চিস্তি তারপরে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি তারপরে নিজামুদ্দিন আউলিয়া ফরিদুদ্দিন গঞ্জে শকর এই সমস্ত অলি আউলিয়াদের মাধ্যমে এই উপমহাদেশে যখন ইসলাম ঢুকেছে সেই ইসলামের সাথে নামাজও বলেন না নামাজও সেই নামাজ পড়তে গেলে অজু লাগবে লাগবে কি লাগবে না সুতরাং অজুর ফরজটাও বলেন না বলেন না ঢুকছে কি অজুর সুন্নতটাও অজুর মোস্তাহাবটাও নামাজের ওয়াজিবটাও নামাজের মোস্তাহাবটাও নামাজ ভঙ্গের কারণটাও রোজার তরিকাটাও আরে ভাই ঢুকছে কি ঢুকে নেই তো যখন ঢুকেছে তখন এই উপমহাদেশের মাটিতে যাদের মাধ্যমে ঢুকেছে তাদের মাঝের তাদের কোন ইমামের মাসালা অনুযায়ী ঢুকেছে বলেন তো দিলে হাত রেখে বলেন কোন ইমামের মাসালা অনুযায়ী ঢুকছে আর ইমানের সাথে বলেন না কোন ইমাম ইমাম আবু হানিফা কোন ইমাম আর আল্লাহ বলেছেন তোমাদের মাঝের তোমাদের মিংকুম মিং তোমাদের মাঝের যেই ব্যক্তিত্বটা কোরআন খুলে খুলে অজুর ফরজ বের করতে পারে অজুর মুস্তাহাব বের করতে পারে নামাজ ভঙ্গের কারণ বের করতে পারে তার আনুগত্য করলে নবীর আনুগত্য নবীর আনুগত্য করলেই আল্লাহ আর যখন ইসলাম ঢুকেছে তখন আমাদের মাঝের সেই কোরআন বিশেষজ্ঞ হাদিস বিশেষজ্ঞ সেই উলুল আমর মুস্তাহিদ ইমাম কে ছিল বলেন না কে ছিল আর শ্রীলঙ্কায় যখন নবীর এই দিনটা ঢুকেছে তখন তাদের মাঝের ইমাম ছিল ইমাম শাফেঈ ইমাম আর সৌদি আরবের ইমাম হলেন তাদের মাঝের ইমাম হলেন ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহমদ বিন ইমানের সাথে বলেন না ইমাম আহমদ বিন আর আল্লাহ বলেছেন তোমাদের মাঝের তোমাদের আমাদের মাঝের হলেন ইমাম আবু হানিফা শ্রীলঙ্কার মাঝের হলেন ইমাম শাফি সৌদি আরবের মাঝের হলেন ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহমদ বিন আমি দাবি করছি আমি দলিল দেবো আন্দাজে কথা একটা বলবো আর আল্লাহ বলেছেন তোমাদের মাঝে যে ইমাম মুস্তাহিদ ফকি উলুল আমর হবে তার আনুগত্য করো বাহির থেকে আরেক ইমামের বক্তব্য আইনা এলাকায় ফেতনাবাজি করবা না এলাকায় ফেতনাবাজি তোমাদের মাঝের মিং বলেন না মিং তোমাদের মাঝের মিংকুম মানে তোমাদের মাঝের যিনি মুজতাহিদ ফকিহ উলুল আম কোরআন স্পেশালিস্ট হাদিস স্পেশালিস্ট কোরআন বিশেষজ্ঞ হাদিস বিশেষজ্ঞ মাসাইল বিশেষজ্ঞ ফেকা বিশেষজ্ঞ তারটা মানো না তো মানো তো মানতে বলছি মিং তো আমাদের মিংকুম ইমাম আবু হানিফা মিংকুম শ্রীলঙ্কার বলেন না ইমাম শাহি আর সৌদি আরবের আচ্ছা এটা আমি দাবি করলাম এখন এই দোস্তরা যদি এখানে থাকে তাহলে আপনি যখন মাহফিল থেকে যাবেন আপনার গুতা দিয়া বলবে হুজুর তো কয়ে গেছে সৌদি আরবে নাকি ইমাম আহমদ বিন হাম্বলের মাঝহাব মানে অথচ আমি তো সৌদি আরবের গলিতে গলিতে দশ বছর ঘুরছি আছে কি নেই ঘুরা ঘুরা যা করছে তা করছে তা কইলাম না সৌদি আরবের গলিতে দশ বছর ঘুরলাম কিন্তু মাঝহাব সৌদিতে দেখি নাই বাঙালি মাঝহাব পাইল কই আরে কয় কি কয় না আমি দুবাই থাকছি পাঁচ বছর আবুধাবি থাকছি তিন বছর আমি বাহারান থাকছি তিন বছর আমি তারপরে আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সৌদি আরব সহ আরব রাষ্ট্রগুলোতে কত গুতা খাইলাম আর ঘুরলাম কিন্তু সেখানে মাঝহাব দেখি নাই বাঙালি হুজুরে মাঝহাব পাইল কই কয় কি কয় না আরে কয় কি কয় না আমি আপনাদেরকে আজকে দেখাতে চাই আমি বলেছিলাম কোনো দলিল ছাড়া একটা কথাও বলবো না আমি কি দাবি করেছি সৌদি আরবের মাঝের ইমামটা কে বলেন না বলেন না কে ইমাম আহমদ বিন হাম্বল আমি একটা দলিল দেবো না একাধিক দলিল দেবো ইনশাআল্লাহ আমার হাতে যে কিতাব দেখতে পাচ্ছেন এই কিতাবটার নাম আল উসুল মিন আলমিল উসুল এই কিতাবের লেখক হলেন আরব বিশ্বের একজন প্রসিদ্ধ শায়েক তার নাম হলো শায়েক মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বাংলাদেশের শায়েক না সৌদি আর বলেন না বলেন না কোন দেশে এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে মনে হয় সৌদির শায়েক হানাফি হুজুর তাই মনে হবে না এই জন্য আগে দেখায় নাই আমার হাতে আরেকটা কিতাব দেখেন ফাতাওয়া আর কানুল ইসলাম আমাদের এই দোস্তদের বাড়িতে বাড়িতে এই কিতাবটা পাবেন ফাতাওয়া আর কানুল ইসলাম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের আরবি কিতাব ফাতাওয়া আর কানুল ইসলামের বঙ্গানুবাদ আমাদের ওই হুজুররা ওই হুজুরদের ছিলেন তো বুকির উপরে হাত বাঁধুন না হুজুর মসজিদ ফাটায় আমিন বলুন না হুজুর রমজান মাসে আট টাকা পইরা ভাগ্য যাউন না হুজুর চিনছেন তো ওদের তো আমাদের ওই দোস্তরা তাদের একটা প্রকাশনী আছে প্রকাশনীর নাম প্রকাশনীটা আমাদের না ওদের ওই দোস্তদের প্রকাশনীর নাম তাওহিদ পাবলিকেশন প্রকাশনীটা আমাদের না ওদের এই তাওহিদ পাবলিকেশন থেকে এই আরব বিশ্বের প্রসিদ্ধ শায়েখ শায়েখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের কিতাবটা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম পিস টিভির বক্তা বক্তা আমাদের না আমাদের হানাফি হুজুর না তো আমাদের ওই দুস্তরা তাদের প্রকাশনী থেকে তাদের শায়েখেরা বের করেছে বোঝা গেল এই কিতাবটা আমাদের আমাদের তো তাদের নিজস্ব শায়েখেরা বের করেছে বোঝা গেল এই কিতাবের লেখক আমাদের শায়েখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের এই কিতাব তাহলে উনি বাংলাদেশের শায়েখ না সৌদি আরবের তো এই শায়েখের আরেক কিতাব আল উসুল মিন ইলমিল উসুল যদি কারো সন্দেহ হয় আমি একটু রাগ করব না আমি এখান থেকে যাওয়ার পরে আমাদের এই দুস্তরা দু একজন আইসা আপনাকে বলবে যে হুজুরে আন্দাজে মান্দাজে কিতাব থেকে দলিল দিছে আসলে এগুলোর মধ্যে এগুলো কিচ্ছু নাই এরকম কথা বললে আর সব হবে না গুণা হবে গুণা হবে না তো আমি আড়াইশো তিনশো কিলোমিটার সফর করে আইসা আপনার আমল নামায় গুণা হোক এটা আমি চাই না এটা আমি এই জন্য কারো যদি সন্দেহ হয় আমাকে বলেন যে হুজুর দুই মিনিট চুপ থাকেন আমি একটু বইটা দেখে যাব আমি একটু রাগ করবো না ঠিক আছে না ভাই বইটা দেখে যাও কিন্তু আমি যাবার পরে এই বই থেকে আমি ভুল রেফারেন্স দিয়েছি কথা বলে আমল নামায় গুণা লেখাইও না আল উসুল মিন উসুল লেখক বাংলাদেশের না সৌদি আরবের বাংলাদেশের শায়েখ না সৌদির শায়েখ আমাদের শায়েখ না দোস্তদের শায়েখ দোস্তদের শায়েখ কিতাব আল উসুল মিন ইলমিল উসুল এই কিতাবের সাতাশি নাম্বার পৃষ্ঠা কত নাম্বার পৃষ্ঠা ভাই লিখছেন আইয়াকুন আল মুকাল্লিদ আমিয়ান লা ইয়াস্তাতিউ মারিফাতাল হুকমি বিনফসিহি ফাফরজুহু তাকলিদ তিনি বলতেছেন যদি মুকাল্লিদ ব্যক্তি সাধারণ হয় সক্ষম না হয় মারে পাতাল হুকমি বিনাফসিহি নিজে নিজে কুরআন হাদিস থেকে মাসালা মাসাইলের বিধানাবলী বের করতে যদি না পারে বের করতে যদি তাকলিদ তাহলে তার উপরে তাকলিদ করা মাঝহাব বানা ফরজ মাঝাব বানা কি বাংলাদেশের শায়েকের ফতুয়া না সৌদি আরবের বোঝা গেল সৌদির শায়েকরা কেউ মাঝহাব মানে না আরে মানে কি মানে না আরেকজন দেখা আরেক কিতাব দেখাচ্ছে এই শায়েখের পরিচয় আগে দিয়ে নি আমাদের আহলে হাদিস আন্দোলনের সভাপতি ডক্টর আসাদুল্লাহ গালিম শাহেখ বই লিখেছেন আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ এই সেই বই আহলে হাদিস আন্দোলনের কি প্রতিষ্ঠা বলেন না সভাপতি কি প্রতি আমির সাহ আমির সাহ আমির সাহের লেখা আহলে হাদিস আন্দোলন এই বইয়ের মাঝে তিনি সৌদিতে কারা কারা আহলে হাদিস এটার একটা তালিকা দিয়েছেন কোন দেশের আহলে হাদিসদের তালিকা বলেন না বলেন না কোন দেশে সৌদির আহলে হাদিসদের তালিকায় শীর্ষ স্থানীয় যেই আহলে হাদিসের নাম লিখেছেন তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব হানাফি হুজুর না আহলে হাদিস বাংলাদেশের না সৌদির নাম কি মোহাম্মদ নাম কি আব্বার নাম আব্দুল ওয়াহাব আব্বার নাম কি আজকে এটা বলার আগে আরেকটা মজার কথা বলে নিই লোকটার নাম মোহাম্মদ লোকটার নাম কি আব্বার নাম আব্দুল নাম কি কিন্তু মজার কথা হচ্ছে এই লোকটা জিন্দেগি তো এই ভারতবর্ষে আসে নাই ভারতবর্ষে এই এই দোস্তরা তো এক দোস্ত আরেক দোস্ত আছে ওই দোস্তরা খুর দোস্ত আছে কি নাই হ্যাঁ জিলাপি খুর দোস্ত আরেক ধরনের আছে না আচ্ছা ওই সিন্নিখুর দোস্তরা আমাদের ওলামায় দেওবন কৌমি হুজুরদের কয় এই কৌমি হুজুরেরা সব ওয়াহাবি আরে কয় কি কয় না যার নামে কয় তার নাম এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি জীবনেও ভারতে আসে নাই আর এই উপমহাদেশের ওলামায় দেওবনকে এই লোকের নামে কয় আমরা নাকি ওয়াহাবি আরে কয় কি কয় না একটু পোস্টমর্টম আজকে করতে যাচ্ছি আমি লোকটার নাম মোহাম্মদ মুখস্থ করেন বলেন লোকটার নাম বলেন না নাম আব্বার নাম আব্দুল ওয়াহাব আব্বার নাম কি লোকটার নাম আব্বার নাম আমরা আন্দাজে কথা বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তার জীবনী আছে তার কিতাব আছে এই মোহাম্মদ লোকটা সৌদ সরকারকে সাথে নিয়ে আরব থেকে যতগুলো পাকা কবর ছিল সব পাকা কবর গুলো বুলডুজার দিয়ে ভেঙে দিচ্ছে লোকটার নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম কি এই মোহাম্মদ আরব বিশ্ব থেকে মাজার পূজা কবর পূজা এই মাজার কবর উপলক্ষ করে ওই উচ্ছেদ যিনি করেছেন তার নাম মোহাম্মদ তার নাম আব্বার নাম কি মজার কথা হচ্ছে এই মোহাম্মদ যখন এই আন্দোলন শুরু করে তখন আব্বা আব্দুল ওয়াহাব এমন খেপা খেপছে খেইপা তার ছেলে মোহাম্মদকে তেজ্যপুত্র করছে কি করছে বুঝা গেল আব্দুল ওয়াহাব মোহাম্মদের উপরে খুব সন্তুষ্ট সন্তুষ্ট না রাগ যে রাগ তার নাম বলেন না নাম কি আর যে মাজার ভেঙেছে কবর ভেঙেছে উরসের বিরুদ্ধে আওয়াজ তুলেছে নাম ভালো করে বুঝবেন নাম এখন আমাদের এই সিন্নি খুর দোস্তরা আমাদেরকে যখন এই ওলামায় বন্ধু ওলামায় হকানি যখন দেখতহীন ভাষায় এই মাজার পূজা কবর পূজা পীর পূজা উরসের ভান্ডামির বিরুদ্ধে মিলাদ কিয়ামের জশ্নে জুলুসের এই ভান্ডামির বিরুদ্ধে যখন উলামায় দবন আওয়াজ তুলেছেন তখন এই সিন্নিখুর হুজুরেরা আমাদেরকে বলে আমরা নাকি ওয়াহাবি ও সিন্নিখুর মৌলবি সিন্নিখুর মোল্লা আসলে ইতিহাস পর ইতিহাস পরে দেখ যদি ওই ব্যক্তির সাথে কাজের মিল হলে নামের সাথে নাম হয় তাহলে মোহাম্মদ কবর ভেঙেছে পাকা কবর ভেঙেছে পুরসের নামে ভন্ডামির বিরোধী যেই ব্যক্তি ছিল তার নাম তো মুহাম্মদ মিলাদ কিয়ামের ভন্ডামির বিরোধী নাম তো মুহাম্মদ যিনি কবর পূজা মাদার পূজার বিরোধী নাম তো মুহাম্মদ আর তার কাজের সাথে উলামায়ে দেওবন্দের কাজের মিল সুতরাং আমরা মুহাম্মদ যা করতো উলামায়ে দেওবন্দ তা করে সুতরাং আমরা হই আসলে মুহাম্মদী ঠিক আর যাদের কাজটা ওই মুহাম্মদের আব্বা আব্দুল ওয়াহাব ওয়াহাবের সাথে মিলে যেই ওয়াহাব কবর পূজার পক্ষে ছিল মাজার পূজার পক্ষে ছিল উরসের পক্ষে ছিল তাদের পক্ষে যারা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে রেজবি ফেরকার নামে বেরলবি ফেরকার নামে কাদেরি ফেরকার নামে যেই সমস্ত ভণ্ড পীরেরা এবং তার উম্মতিরা ওই আব্দুল ওয়াহাব ওয়াহাবের কাদের সাথে মিল মিল রেখে কাজ করে ওই পুরুষের ভণ্ডামি কারিরাই প্রকৃত ওয়াহাবি ওয়াহাবি আমরা না ওরা উদুর পিন্ডি বুধুর ঘরে চাপায় উদুর পিন্ডি বুধুর ঘরে তো বলতেছিলাম লোকটার নাম মোহাম্মদ লোকটার নাম আব্বার নাম আব্দুল ওয়াহাব আব্বার নাম কি এখন আমাদের আসাদুল্লাহ গালিবের ফতুয়ায় উনি কি হানাফি না আহলে হাদিস বলেন না কি বাংলাদেশের না সৌদির এই সৌদির আহলে হাদিস শেখ তার কিতাব আদুরারুসানিয়া ফিল আজগিবাতিন নজদিয়া আবারও বলতেছি বাংলাদেশের শায়েক না সৌদির সৌদির এই শায়েকের কিতাব আদুরারুসানিয়া ফিল আজগিবাতিন নজদিয়া এই কিতাবের এক নাম্বার খণ্ড কয় নাম্বার খণ্ড আমার দাবিটা মনে আছে তো আমি বলেছিলাম সৌদি আরবের মাঝের ইমাম হলেন ইমাম আহমদ বিন দুইশো সাতাশ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর খণ্ড one Muhammad bin Abdul Wahab বলতে ওয়ানাহনু আইদান ফিল ফুরু আলা মাজহাবিল ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলতেছেন এবং আমরা সৌদির শায়েখ আসাদুল্লাহ গালিবের বক্তব্য অনুযায়ী সৌদির আহলে হাদিস সৌদির তিনি বলতেছেন এবং আমরা শাখাগত মাসাইলে আলা মাজহাবিল ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহমদ বিন হাম্বলের মাজহাবের অনুসারী বুঝা গেল এরা কেউ মাজহাব মানে না আরে মানে কি মানে না আর ইমান মজবুত করেন মানে কি মানে না এরপর লিখছেন এবং আমরা সৌদির সাহেব বলতেছেন এবং আমরা ইনকার করি না অস্বীকার করি না সমালোচনা করি না খারাপ বলি না যারা চার মাঝহাবের কোনো একটা মাঝহাব মানে এদের আমরা খারাপ বলি না এদের আমরা খারাপ সমালোচনা করি এরপর একটু পর লিখছেন বাল্য জুবি রুহুম بل نجبرهم على تقليد احد الائمه الاربعه বরং আমরা লোকদেরকে বাধ্য করি লোকদেরকে যেন তারা চার মাযহাবের কোন একটা মাযহাব মানে এই জন্য আমরা লোকদেরকে বাধ্য করি বুঝা গেল সৌদির শায়েকরা মাযহাব কেউ মানে না আর ভাই মানে কি মানে না সুতরাং যেই সমস্ত তাহলে আমি কি বলেছিলাম তাদের মাঝের ইমামকে যারা বলে সৌদিতে মাধাব চলে না ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের মৃত্যু এবার ওই হুজুরা বলবে যে এরা মনে হয় ছোট ছোট সাহেব এরা মনে হয় কি তো ছোট ছোট সাহেব এক একজন এক এক বক্তব্য দিছে বড় কোন সাহেব কেমন বক্তব্য দিছে এবার বড় সাহেব দেখায় যিনি আমৃত্যু মৃত্যু পর্যন্ত সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে সৌদি সরকারের প্রধান মুফতি ছিলেন কি মুফতি শুধু মুফতি না প্রধান মুফতি বাংলাদেশের না সৌদি আরবের সৌদি আরবের প্রধান মুফতি যার নাম হলো আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন আব্দুর রহমান বিন বাস রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন বাংলাদেশের শায়েখ না সৌদি আরবের সাধারণ মুফতি না প্রধান মুফতি ওই প্রধান মুফতি বিনবাজ বিনবাজের কিতাব মজবু ফতোয়া বিনবাজ এই কিতাবের চার নম্বর খণ্ড কয় নম্বর খণ্ড এই প্রধান মুফতি সৌদি সরকারের প্রধান মুফতি বলতেছেন চার নম্বর খণ্ডের একশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা তিনি বলতেছেন মাজাহাবি মজাহাবি ফিল ফিকহি আলা হুয়া মজাহাবুল ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলতেছেন ফেকার ক্ষেত্রে আমি সৌদির প্রধান মুফতি বিন বাজের মাজাহাব হলো ইমাম আহমদ বিন হাম্বলের মাঝাব বুঝে গেল সৌদির প্রধান মুফতি মাঝাব মানে না আরে মানে কি মানে না আমি তো আপনাদের রাজশাহীর মাটিতে যদি চ্যালেঞ্জ করি আর কসম করি ইনশাল্লাহ আমার সেই কসমের কাফারা দিতে হবে না সৌদি আরবের কোন গ্র্যান্ড মুফতি কোন প্রধান মুফতি কিংবা সৌদি আরবের প্রতি বছরের হজের সময় যিনি খুদবা দেন এমন কোন খতিব মাঝহের বিরুদ্ধে ফতুয়া দিয়েছেন কোন মায়ের সন্তান দেখাতে পারবে না আমি লাইন ধরিয়ে দেখাতে পারবো ইবনে তাইমিয়া থেকে নিয়ে হজরতে সালে আল মুনাজ্জিদ সহ সৌদি আরবের প্রত্যেকটা শায়েখ সবাই হাম্বলি মজহাবের অনুসারী এখন তো ইন্টারনেটের যুগ আপনাদের কারো সহজ করে দেই যাদের মোবাইলে মোবাইলে ইন্টারনেট আছে আজকে যাওয়ার সময় আমাকে একটু পরীক্ষা করে দিন আরবিতে লিখবেন আব্দুর রহমান আর সুদাইস বাইতুল্লাহর প্রধানতম ইমাম যিনি এই বছর হজেরও ইমাম হয়েছেন ছোট ব্যক্তি অনেক বড় আব্দুর রহমান আর সুদেশের জীবনী উইকিপিডিয়া থেকে আপনারা পাবেন আরবিতে লেখা সেখানে দেখবেন তার জীবনীর ওখানে লেখা আল মজহাব আল হাম্বলি কোন মজহাব মানে শায়েখ সুরাইমের জীবনী খুলেন উইকিপিডিয়া থেকে আরবিতে শায়েখ সুরাইম লিখে সার্চ দেন তার জীবনী পাবেন উইকিপিডিয়াতে এখন পারলে এখনই পরীক্ষা করে দেখেন দেখেন সেখানে তার জীবনীতে পরিষ্কার শব্দে লেখা আল মজহাব আল হাম্বলি কোন মজহাবের অনুসারী এবার আপনাদেরকে কি আপনারা এতটুকু তো পরিষ্কার সৌদি আরবের এরা মাঝহাব মানে কি মানে না তো আমাদের দেশের যে সলিমুদ্দিন কলিমুদ্দিন রহিমুদ্দিন সৌদি আরবের গলিতে গলিতে ঘুরে মতিউর রহমান মাদানির মতো মৃত্যুকের দুয়ারে দস্তক দিয়ে বাংলাদেশে এসে বলে সৌদি সরকার সহ সৌদি ওলামায় কেরাম মাঝহাব মানে না বুঝতে হবে এই লোকটা মূর্খ জাহেল আনপর এই জন্য সে সৌদি আরবের গ্রহণযোগ্য আলেমদের কাছে যাইতে পারে নাই এই জন্য আসল হাকিকত বুঝতে পারে নাই কিংবা যদি জেনে বুঝে বলে সৌদিতে মজহাব চলে না তাহলে বুঝে যাবেন এই লোকটা চূড়ান্ত মৃত্যু এই লোকটা চূড়ান্ত কি মিথ্যুক হওয়া ছাড়া এমন জঘন্য কথা কেউ বলতে পারে আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটা মজার জিনিস দেখাইতে চাই তাহলে সৌদি আরবের হুজুরা মাঝহাব মানে কি মানে না এমন শায়েকদের মাঝাব মানে যারা আমাদের আসাদুল্লাহ গালিবেরা হানাফি বলছেন না আহলে হাদিস কইছেন এবার একটা মজার কথা দেখে আপনি আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন বইটার নাম চার মাঝহাবের নির্দিষ্ট কোন এক মাঝহাবের অনুসরণ করতে মুসলিম কি বাধ্য বইয়ের নাম এটার লেখা লেখক যিনি নাম দিয়েছে শায়েখ মোহাম্মদ সুলতান আল মাসুমি আল খুজান্দি আল আল মক্কি অনুবাদ করেছেন অনুবাদ ও সম্পাদনা অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন এই বইটা আমার হাতে এসেছে এই আরবি বইটার আরেকটা বঙ্গানুবাদ আছে যার নাম হলো মুসলিম কি চার মাঝহাবের কোন একটির অনুসরণে বাধ্য যিনি অনুবাদ করেছেন মুজাম্মেল হক বিন আব্দুল সালাম সম্পাদক আকরামুজ্জামান বিন আব্দুল সালাম পিস টিভির বক্তা কোন টিভির বক্তা এই রাজশাহী সহ তাদের ওই রূপগঞ্জের উভয় তাবলিগি ইস্তেমার প্রধান বক্তা আকরামুজ্জামান বিন আব্দুল এই বইয়ের বত্রিশ নম্বর পৃষ্ঠা আর চার মাধাবের নির্দিষ্ট কোন এক মাধাবের অনুসরণ করতে মুসলিমকে বাধ্য এই বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা লেখছে কি লেখছে দেখেন লেখছে শায়েখ তাকিউদ্দিন ইবনু তাইমিয়া সিয় গ্রন্থ আল উজা মিনাল ইনসাফে বলেন কি বলেন যে ব্যক্তি নির্দিষ্ট এক ইমামের তাকলিদকে ওয়াজিব করে নিবে তাকে তওবা করানো হবে অন্যথায় হত্যা করতে হবে বলবেন না যে কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট এক মাঝহাবকে আবশ্যক করে নেয় তাহলে তাকে তবা করানো হবে নতুবা তাকে কি করতে হবে বলেন না বলেন না কি করতে হবে এই আকরামুজ্জামান বিন আব্দুল সালামেরা আমাদের হানাফি লোকদের মৃত্যুর পরোয়ানা ঘোষণা করেছে এই জন্য দেখবেন রাস্তা ঘাটে বুম্বিং করে আমাদের হত্যা করতে চায় আমরা ওরা ওরা কত জঘন্য কথা যে মাঝাব মানলে এরা কি করতে হবে কিতাবের নাম লিখছে আল কুজা মিনাল ইনসাফ মজার কথা হচ্ছে আল কুজা মিনাল ইনসাফ নামে কোন কিতাবই নেই এই জন্য দেখবেন এরা আপনাদের সামনে আইসা বলবে এটাই চূড়ান্ত কি কয় এরপরে যদি বলেন যে চলেন তাহলে আমরা জামিয়া রহমানিয়া জামিয়া উসমানিয়া ওই মাদ্রাসায় হুজুরদের সাথে একটু বসি খাটের নিচে বিশ্বাস হয় না ভাই আমরা সারা বিশ্বে মার খাইতেছি ঠিক না ভাই সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত আমাদের পাশের রাষ্ট্র আরাকানে আমাদের বোনের উপরে নির্যাতন চলতেছে ভাইয়ের বুকে গুলি চলতেছে নিরীহ শিশু শিশু বাচ্চাদেরকে ড্রেনের মাঝে বিতলাশ হিসেবে ভাসিয়ে দেওয়া হচ্ছে সারা বিশ্বে মুসলমানরা বড় নির্যাতিত নিপীড়িত এই মুহূর্তে আমাদের একটা জায়গা মসজিদ একটা জায়গা এই জায়গায় রাষ্ট্রের রাষ্ট্রপতি থেকে নিয়ে সমাজের নিম্ন স্তরের মেথডটাও এক কাতারে দাঁড়ায় এক কাতারে এই জায়গায় কোনো কাজ ছিল বলেন না ঝগড়া ছিল কিচ্ছু ছিল আরে ভাই এই আহলে হাদিস নামধারী ভাইরা কি আজকে থেকে আসে না ব্রিটিশ আমল থেকেই ছিল ছিল না ভাই আরে আমি ফরাইদি বংশের আমার যারা ফরাইদি বংশের যিনি ছিলেন উনিও আহলে হাদিস ছিলেন কিন্তু এই আহলে হাদিসরা মসজিদে আইসা ঝগড়া করে নাই করছে ভাই আমরা তো পরিষ্কার সবচেয়ে বলি ভাবদান এই যে এশার নামাজ পড়লাম না একটু আগে এশার নামাজের মধ্যে হেরা সার এই চার রাকাত আমাদের দশ বার এমন এমন করে কয়বার বলেন না কয়বার আমরা তো এদের বলি বাবদান দশ বার কেন তুই বত্রিশ বার কর আমার কোনো সমস্যা নেই সমস্যা আছে আমার যে দেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান নামাজি পড়ে পড়ে নামাজ কত দুর্ভাগা এদেশের অধিবাসী যে দেশের মুসলিম অধ্যুষিত হবার পরেও এদেশের যুবকেরা নাস্তিক হয়ে যেতেছে সেই সমাজের তুমি যুবক যে টুপি মাথায় দেও না দাও মসজিদে আইয়া নামাজে দাঁড়াইছো আমি তো কই আলহামদুলিল্লাহ ঠিক না ভাই এই পাঁচ ওয়াক্ত নামাজের সতেরো ফরজ রাকাতের মাত্র ছয় রাকাতে হ্যাঁ মসজিদ ফাটায় আমিন কয় কয় রাকাতে মাগরিবের দুই রাকাত এসার দুই রাকাত আর ফজরের দুই রাকাতে ছয় রাকাত না আসরের জোরের সময় জিল্লায় আমি তো কই বাবজান মাত্র ছয় রাখাত কেন তুই সতেরো রাকাতে চিল্লা আমার কোনো সমস্যা সমস্যা আছে ভাই আমরা তো বলি বাবজান যে দেশের মানুষ মসজিদ চিনে না আল্লাহ চিনে না ক্যাপলা চিনে না নবী চিনে না ওই সমাজেও যে তুমি মসজিদটা চিনছো ওজুরা কইরা মসজিদে ঢুইকা দে কপালটা ঠেকাও আমি তো তোমার জন্য দোয়া করে বলি আলহামদুলিল্লাহ ঠিক না ভাই তাহলে তাদের এই নামাজের ভিন্নতা আসলে কোনো সমস্যা ছিল সমস্যা হচ্ছে মসজিদ থেকে বের হয়েছে না গুদা দিয়া বলবে তুই সুরা ফাতিয়া পরশস ইমামের পিছনে আপনি বলবেন ফরি নাই ও বলবে তাহলে তোর নামাজ হয় নাই এটা সমস্যা সমস্যাটা বুঝে নেই বলে মাথায় পাগড়ি দিলি কেন আপনি বলবেন আমি তাবলিগের সিল্লা দিয়ে আসছো ও বলবে ও তুই ইলিয়াদি তাবলিগ করিস এটা সমস্যা সমস্যাটা বুঝেন হে যেমনি ইচ্ছে তেমনি নামাজ পড়ে এটা কিন্তু কোনো সমস্যা সমস্যা হচ্ছে আমাদের মুসল্লিকে ইমামের বিরুদ্ধে খেপায় ভাইকে ভাইয়ের বিরুদ্ধে খেপায় চাচাকে ভাতিজার বিরুদ্ধে খেপায় মামাকে ভাগিনার বিরুদ্ধে খেপায় বাপকে সন্তানের বিরুদ্ধে খেপায় চাচাকে ভাতিজার বিরুদ্ধে খেপায় এই খেপানুর ভণ্ডামিটা হলো সমস্যা আমরা পরিষ্কার শব্দে বলি বাবজান তোমারটা তো সহি ঠিক না কি কয় এটাই চূড়ান্ত কি কয় না বুঝেন তো কে কয় এটাই চূড়ান্ত বাবদান এটাই চূড়ান্ত হইলে তোমার বাড়ির যে বই ঠিক আছে না ভাই ভাই আমরা তো চাই যে মসজিদটা অন্তত নিরাপদ থাকুক ঠিক আছে না ভাই মসজিদটা অন্তত ঝগড়া বিবাদহীন থাকুক যে দেশের মানুষ রমজান মাসে নামাজ পড়তে আসে না তুমি যে আট টাকা করে ভাগো যাও কোনো সমস্যা আছে কিন্তু আমারে গুদা দিয়া কও কেন বিশ টাকা দেবে দাঁত কি কয় না এটা সমস্যা সমস্যা বুঝছেন নামাজের আমলের ভিন্নতা কোনো সমস্যা ছিল সমস্যা হচ্ছে আমাদেরকে তুমি খোঁচা দাও আবার এত চ্যালেঞ্জবাজি করে বেড়াও তাহলে আমাদের ওলামায় ক্যারামের সাথে বসতে ভয় পাও কেন ভাই এর চেয়ে কোনো সহজ কথা হতে পারে আমরা ঝগড়া চাই না কাজ্জা চাই আমরা চাই অন্তত আমাদের মসজিদটা নিরাপদ থাকুক ঠিক না ভাই যে যেইভাবে ইচ্ছে সেভাবে নামাজ পড়ুক আমাদের কোনো সমস্যা কিন্তু যদি আমাদের নামাজ নিয়ে কথা বলো আমাদের এলেম নিয়ে আমাদের পড়াশোনা নিয়ে আমাদের রুকু নিয়ে আমাদের সেজদা নিয়ে আমাদের তারাবি নিয়ে আমাদের বেতের নিয়ে আমাদের জানাজা নিয়ে যদি বকওয়াস করো তাহলে আমাদের সামনে আইসা প্রমাণ করে দেখা ঠিক আছে না ভাই সাধারণ মানুষ কিচ্ছু বুঝে না কোরআন পড়তে পারে না হাদিস পড়তে পারে না হেরে গিয়া কয় এটাই চূড়ান্ত করে কি করে না আল্লাহ হেফাজত সৌদি আরবের ওলামায় কেরাম মাঝহাব মানে কি মানে না বলেন না বলেন না মানে কি মানে না তো সুতরাং যারা মাঝহাবের বিরুদ্ধে কথা বলে এরা সত্যবাদী না মিথ্যু আর দুই নম্বরের বিষয় হলো কি জঘন্য ফতুয়া আমাদের হত্যা করার ফতুয়া দিয়ে এবার দুই নম্বর বিষয় এটা বলে শেষ করে দেব ওই দোস্তরা হিসাবে বলবে আচ্ছা হুজুর ইমাম আবু হানিফা কি নবীর জমানায় ছিল বলেন না আপনি বলবেন ছিল না ও তখন খুশি হবে খুশি হয়ে বলবে আচ্ছা হানাফি মাঝহাব কি নবীর জমানায় ছিল আপনি কি বলবেন ছিল না ও তখন খুশিতে বহল বাজাবে আর বলবে ইমাম আবু হানিফা নবীর জমানায় ছিল না সুতরাং হানাফি মাঝহাব নবীর জমানায় ছিল প্রতিটা মাজাহাব হলো চতুর্থ শতাব্দীর নতুন বেদাত আমরা কি হয়ে গেলাম বেদাত হয়ে গেলাম তো আমাদের সমাজে কিছু ঘাট তারা লোক থাকে এরা হুজুরের কাছে মাসালা জানতে আসে না ঘাউরামি করতে আসে কি করতে আসে ওই ঘাট তারা লোকদের জবাব একটু তেরা করে দিতে হয় কি করে দিতে হয় আজকে একটু তেরা জবাব শিখাই ওরে পাল্টা প্রশ্ন করবেন বাপ জান ইমাম বুখারি কি নবীর জমানায় ছিল ছিল ও বলবে ছিল না আপনি তখন খুশি হবে খুশি বলবেন বুখারি শরীফ কি নবীর জমানায় ছিল ও না বলার সাথে সাথে যদি আল্লাহ ওর মাথায় ঘিলু রাখেন গোবর সারা ঘিলু রাখেন তাহলে সে বলবে ইমাম বুখারি নবীর জমানায় ছিল না কথা সত্য বুখারি শরীফ নামে কোন হাদিসের কিতাব নবীর জমানায় ছিল না তাও সত্য কিন্তু ইমাম বুখারি তার বুখারি শরীফে যতগুলো হাদিস লিখেছেন এই প্রতিটা হাদিস কিন্তু অবশ্যই অবশ্যই অবশ্যই নবীর জমানায় ছিল আরে ভাই ছিল কি ছিল না হাদিস গুলো ছিল ইমাম বুখারি ছিলেন হাদিস গুলো ছিল বুখারির হাদিস নামে ছিল আপনিও তখন সিনা তান করে বলবেন ইমাম আবু হানিফা নবীর জমানায় ছিলেন না কথা সত্য হানাফি মজহাব নামে কোন মজহাব নবীর জমানায় ছিল না তাও সত্য কিন্তু ইমাম আবু হানিফা কোরআনের ভিতর থেকে হাদিসের অন্দর থেকে অজুর যেই ফরজটা বের করেছেন অজুর যেই মুস্তাহাবটা বের করেছেন অজু ভঙ্গের যেই কারণটা বের করেছেন নামাজের যেই তরিকা বের করেছেন ওই নামাজটা অবশ্যই অবশ্যই কোরআনের ভিতরে আর হাদিসের অন্দরে নবীর জমানা থেকেই ছিল ছিল কি ছিল না সাহাবিরা অজু করে নাই নামাজ পড়ে নাই ফরজ না যায় নাই অজু ফরজ না যায় নাই নামাজ পড়ছে ব্যাচেলরের মধ্যে কি লেখা উজুর ফরজ চারটা ঠিক না ভাই উজু ভঙ্গের কারণ সাতটা এগুলো তো লেখা এগুলো তো ফেকার কিতাব বুঝে না বুঝে না এটা কি এটা ফেকার কিতাব না এটা তো মাঝাবের কিতাব তো ব্যাচেলর খুলে কি পান অজুর ফরজ গোসলের ফরজ নামাজ ভঙ্গের কারণ ঠিক না ভাই রোজা রোজা কিভাবে ভেঙে যায় হজ কিভাবে করবেন জাকাত কিভাবে দিবেন এই মাসলা নবীর জমানায় ছিল না আরে ভাই ছিল কি ছিল না মাস আলা ছিল ইমাম আবু হানিফাও ছিলেন না আর এই মাস আলাটা হানাফি মাজহাব নামে ছিল না কিন্তু মাস আলা কিন্তু অবশ্যই ছিল যেমন ইমাম বুহারি ছিলেন না বুহারি নামে হাদিসও ছিল না কিন্তু হাদিস ছিল কি ছিল না দুই নম্বর আরেক প্রশ্ন শিখায় দিই ওদেরকে বলবেন বাবজান এই হাদিসটা কোথায় আছে ও বলবে এটি বুখারির হাদিস এটি বুখারির ওরে বলবেন বোঝা গেল তুমি বোখারির হাদিস মানো নবীর হাদিস মানো না ও বলবেন না না হাদিসটা নবীর হাদিসটা এখন বলবেন বাবজান হাদিস নবীর বুখারির কৌকেন ও বলবে হাদিস নবীর কিন্তু একত্র করেছেন ইমাম বুখারি করেছেন একত্র করেছেন ইমাম বুখারি এই জন্য একত্রকারীর দিকে সম্বন্ধ করে বলি বুখারির হাদিস আসলে হাদিস তো বুখারির না হাদিস তো নবী হাদিস কার আপনিও তখন সিনা তান করে বলবেন যেমনি ভাবে হাদিসটা নবীর হবার পরেও একত্র ইমাম বুখারি করার কারণে বলি বুখারির হাদিস ঠিক তেমনি মাজহাবটা কোরআন হাদিসের মাস আলাটা ফেকার কিতাবের মাস আলা তো কোরআনের মাস আলা তো হাদিসের কিন্তু হানাফি মাজহাব বলি কেন একত্র করেছেন ইমাম আবু হানিফা একত্র করেছেন ইমাম আবু হানিফা ইমাম শাহি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল এই জন্য একত্রকারীর দিকে সম্বন্ধ করে বলি এটি হানাফি মাজহাব আসলে মাজহাব হানাফি না মাজহাব তো কোরআন এবং হাদিফের মাজহাব কোরআন এবং এখনো মাজহাব বুঝে আসে না সাফ সাফ বুঝে আসছে আমাদের এই দোস্তরা আপনাকে এসে বললো আচ্ছা কোরআন হাদিস মানবেন না মাঝাব মানবেন বলে কি বলে না সহজ কথা বলে বলেন বাবজান তুই আগে তোর মাথার চিকিৎসা মেন্টাল হসপিটাল পাবনা থেকে করে আয় এই প্রশ্নটা কেমন মেন্টাল মার্কা জানেন এখন সামনে পরীক্ষা আছে আমাদের ছেলেরা বুঝবে ভালো একটা হলো মূল বই একটা কি মূল বই থাকে না এখন তো সবাই শিক্ষিত মানুষ এখন পরীক্ষার সময় ছাত্ররা সহজভাবে উত্তরের জন্য নোট বই কিনে কি বই কিনে ভাই আচ্ছা নোট বইয়ের মধ্যে কি লেখা থাকে প্রথমে শিরোনাম দেয় এই কবিতাটিতে লেখক কি বুঝাতে চেয়েছেন ঠিক না এরপরে উত্তরটা লিখে দেয় ঠিক না ভাই সাজিয়ে গুছিয়ে নাম্বার আকারে লিখে দেয় ঠিক এই হুবহু সাজিয়ে যে লেখা আছে নোট বই এইভাবে হুবহু লেখা মূল বইয়ে আছে কিন্তু মূল বক্তব্য মূল বইয়ে নাই বুঝেন আমার কথা আর ভাই আছে কি নাই মূল বক্তব্যটা মূল বইয়ে আছে কিন্তু নোট বইয়ে যেভাবে সাজিয়ে লেখা এইভাবে মূল বইয়ে লেখা এখন আপনি নোট বই পড়তেছেন একজন এসে বললো বেটা তুই কি মূল বই মানবি না নোট বই মানবি এটা পুরস্কার দেওয়া দরকার না নোবেল পুরস্কারের জন্য তো নমিনেশন দেওয়া দরকার নেই ওরে কি বলবেন আরে বেটা আহম্মক এই নোট বইটা মূল বইয়ের উল্টানা মূল বইয়ের বিশুদ্ধ ব্যাখ্যা মূল বইয়ের বিশুদ্ধ মূল বইয়ে যা আছে তা দেখে দেখে প্রশ্নের উত্তর সবাই বুঝবে না নাম্বার আকারে সবাই লিখতে পারবে না এই জন্য একজন জ্ঞানী এসে একজন শিক্ষক এসে মূল বইটাকে সামনে রেখে ওই বিষয়টাকে সামনে রেখে নাম্বার আকারে শিরোনাম দিয়ে দিয়ে নাম্বার দিয়ে দিয়ে সহজ ভাষায় নোট বই লিখে দিয়েছেন এই নোট বইটা মূল বইয়ের বিশুদ্ধ ব্যাখ্যা উল্টা হয় না উল্টা হয় ঠিক তেমনি আপনাকে যদি আমি কোরআন ধরিয়ে দিই আর আপনাকে বলি আমাদের এই রাবে আবশ্রী রাবে আবশ্রী না আমাদের সামনে এই রাবে আবশ্রী মাদ্রাসার মক্তবের ছাত্রী পড়তেছে অজুর ফরজ চারটি প্রথমে শিরোনাম বলে বলে কি বলে না এরপরে ওই ছাত্রী পড়ে যে এক নাম্বার সমস্ত মুখ ধৌত করা উভয় হাতের কোনই সহ ধোয়া মাথার চার ভাগের এক ভাগ মাসা করা উভয় পায়ের টাকনু সহ ধোয়া প্রথমে শিরোনাম বলে এরপরে নাম্বার আকারে চারটাই আরে ভাই বলে কি বলে না এখন আমি মূল কিতাব কোরআন ধরিয়ে দিলাম আপনাকে বললাম বাবজান এখানে ইসলামিক ফাউন্ডেশনের বঙ্গানুবাদ আছে তুমি এই কোরআন একবার না কুটিবার কতবার কুটিবার পরে শেষ করবেন কিন্তু আমাদের মক্তবের ছাত্র যে পড়ে অজুর ফরজ চারটি এরপরে নাম্বার আকারে বলে এমন শিরোনাম দিয়ে নাম্বার আকারে বলা অজুর ফরজওয়ালা একটা আয়াত পাবেন না একটা আয়াত এর মানে কোরআনে অজুর ফরজ নাই আরে ভাই আছে কি নাই কোরআনে অজুর ফরজটা আছে ওটা মূল কিতাব এটা কি ওই মূল কিতাবে হজুর ফরজটা আছে এবার নূর বইয়ের লেখক মাধাবের ইমাম এসে মূল বইকে সামনে রেখে এবার শিরোনাম দিয়েছেন অজুর ফরজ চারটা মূল কিতাবে ছিল ওয়াইদা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি ইলা আখিরিল আয়া ওই মূল বইয়ের ওই আয়াতটাকে সামনে রেখে নোট বই ফেকার কিতাবে লিখে দিয়েছেন অজুর ফরজ চারটা এরপরে শিরোনাম দিয়ে নাম্বার আকারে লিখে লিখে দিয়েছেন এই ফেকার কিতাবটা মাঝহাবের কিতাবটা কোরআনের না কোরআনের বিশুদ্ধ ব্যাখ্যা কোরআনের বিশুদ্ধ তো যেই জাহেল বলে কোরআন মানবা না হাদিস কোরআন হাদিস মানবা না মাঝহাব মানবা ওই জাহেলটা মাঝহাবের অর্থই বুঝে না মাঝহাবের অর্থই যে মাঝহাব অর্থ বুঝে এইরকম আহম্মকে বারকার প্রশ্ন করতে পারে ভাই পারে জাহেলি কথা না আর বলে আমরা নাকি নবীর রেখা ইমাম আবু হানিফারে মানে নৌজুবিল্লাহ নৌজুবিল্লাহ আজকে আপনাদের এই রাজশাহীর মাটিতে আমি কসম করতেছি আল্লাহর কসম করে উলামায় কালামকে সাক্ষী রেখে কসম করতেছি অল্লাহে বিল্লাহে তাল্লাহে আল্লাহর কসম করে বলি আমি একজন ইমাম আবু হানিফার কথা বলবো না যদি ইমাম আবু হানিফা আকাশের নক্ষত্র পুঞ্জ পরিমাণ হইত যদি ইমাম আবু হানিফা এই জমিনের বালুকা রাশি পরিমাণ ইমাম আবু হানিফা হইতো এতগুলি ইমাম আবু হানিফা মিলে যদি একটা বক্তব্য দিত আর এর উল্টা আমার নবীর বক্তব্য হইত তাহলে আমি বলবো এই আকাশের নক্ষত্র পুঞ্জ পরিমাণ ইমাম আবু হানিফার বক্তব্য এই জমিনের বালুকারে রাশি পরিমাণ ইমাম আবু হানিফার বক্তব্যকে আমি ডাস্টবিনে ফেলে দিয়ে বলবো নবীর কথাটা আমার গলার মালা নবীর কথার উল্টা হই ইমাম আবু হানিফা কে ইমাম আবু হানিফা নবীর কথার উল্টা ইমাম আবু হানিফার কথার কোনো ভ্যালু আছে আরে ভাই আছে ইমাম আবু হানিফাকে আমরা নবীর কথার উল্টা মানি না নবীর কথার ব্যাখ্যাকারী মানি আরে ভাই উল্টা মানি না ব্যাখ্যাকারী মানি আর একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছে আপনার বিরক্ত হয়ে যাচ্ছে একটা হলো ডাক্তারি বই একটা কি ডাক্তারি বইয়ের মাঝে প্রতিটা রোগের লক্ষণ লেখা আছে এরপরে চিকিৎসার মূল উপাদানটা লেখা আছে মূল উপাদানটা এখন এই ডাক্তারি বই ফুরে ফুরে সবাই আপনারা ঠান্ডার রোগের কোষ্ঠকাঠিন্য সব রোগের চিকিৎসা করেন আরে ভাই করেন না ডাক্তারের কাছে যান এখন ডাক্তার সাহেব ওই মূল বইটাকে সামনে রেখে একটা প্রেসক্রিপশন লিখে ওই প্রেসক্রিপশনের মাঝে আপনি ওষুধ কয়বার খাবেন কিভাবে খাবেন কতদিন খাবেন খাবার আগে খাবেন না পরে খাবেন বিস্তারিত লেখে কি লেখে না আরে ভাই লেখে কি লেখে না এমনকি অনেক সময় কোন কোম্পানির ঔষধ খাবেন সেই কোম্পানির নামটাও কিন্তু মূল বইয়ে এইভাবে লেখা থাকে এখন আপনি প্রেসক্রিপশন নিয়ে বের হবার সাথে সাথে এক পণ্ডিত শুরুতে শায়েখ মাসকানে বিন শেষে মাদানি অথবা সালাফি আইসা আপনাকে বলল বেটা তুমি কি প্রেসক্রিপশন মানবা না ডাক্তারের বই মানবা পুরস্কার দেওয়া দরকার না রে ওরে কি বলবে আরে বেটা আহম্মক ওই ডাক্তারের প্রেসক্রিপশনটা ডাক্তারি বইয়ের উল্টা হয় না বরং ডাক্তারি বইয়ের বিশুদ্ধ ব্যাখ্যা ঠিক তেমনি ভাবে পবিত্র কোরআনে পবিত্র হাদিসে আমাদের জিন্দগির সব মশালাগুলো লিখে দেওয়া আছে এবার ডাক্তার ইমাম আবু হানিফা এসে ইমাম শাহি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল্লা এসে ফতুয়ে স্বামী ফতুয়ে আলমগিরি ফতুয়ে খানিয়া সহজ কথায় ব্যস্তি দেওয়ার প্রেসক্রিপশন লিখেছেন এগুলো দেখে দেখে আমরা সহজ ভাষায় উজু করি গোসল করি নামাজ পড়ি কিন্তু ইবাদত করি কার আরে ভাই ইবাদত কার আবু হানিফার ইবাদত করেন কেউ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলা মাযহাবি ফিতনা থেকে আমাদের ঈমান এবং আমালকে হেফাজত করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম